ভণ্ড ফিরর ভণ্ডামি আমরা বুঝি লাইছি ভণ্ড ফিরর ভণ্ডামি আমরা বুঝি পখমু ফখমু সল্লি এন্ডা সুরা যাইতাই কুনবাই দি ও ফখমু সল্লি এন্ডা সুরা যাইতাই কুনবাই দি ভণ্ড ফিরর ভণ্ডামি আমরা বুঝি লাইছি ভণ্ড ফিরর ভণ্ডামি আমরা বুঝি পখমু ফখমু সল্লি এন্ডা sura jaita kumbai di o pak musolli enda sura jaita kumbai di ভন্ড ফিরর ভন্ডামি আমরা বুঝি লাইছি ভণ্ড ফিরর ভন্ডামি সক্রিয় সংস্কৃতির জাগ্রত কাফেলা দুর্নিবার আপনারা শুনছেন দুর্নিবারের মনোমুগ্ধকর আঞ্চলিক এলবাম নয়া পাগলের ঐসে আমদানি গানটির কথা লিখেছেন হাফেজ খাইরুল বাসার দিলওয়ার আর কণ্ঠ দিয়েছেন হাফেজ মাওলানা তাহিরুজ্জামান কত কষ্ট করি মুরুগ পালিছ ভণ্ড ফের শোক শাসির মুরগি বাইগে সৈন ক্ষত কষ্ট করি শাসিয়ে মুরগ পালি সৈন ভণ্ড ফের শোক শাসির মুরগি বাইগে সৈন ক্ষত কষ্ট করি শাসিয়ে মুরগ পালি সৈন ভণ্ড ফের শোক শাসির মুরগি বাইগে সৈন বস্তার লাখান ফেট বানাই সস্তরের মুরুক দি বস্তার লাখান ফেট বানাই সস্তরের মুরুক দি ফখ মুসল্লি এন্ডা সুরা যাইতে কুম্বাই দি ও ফখ মুসল্লি এন্ডা সুরা যাইতে কুম্বাই দি ও ফখ মুসল্লি এন্ডা সুরা যাইতে কুম্বাই দি দেখো সায়া গোত্রর মাঝে হইলে রে বাহার জীবনে হোসে না গোত্র সাবান ব্যবহার দেখো সায়া গোত্রর মাঝে হইলে বাহার জীবনে হোসে না গোত্র সাবান ব্যবহার দেখো সায়া গোত্রর মাঝে হইলে বাহার জীবনে হোসে না গোত্র সাবান ব্যবহার দাতর মহিলে মুখ গন্ধ সি সি সি সি দাতর মহিলে মুখ গন্ধ সি সি সি সি ফখমু সল্লি এন্ডা সুরা যাই যাই কুম্বাই দি ও ফখমু সল্লি এন্ডা সুরা যাই যাই কুম্বাই দি ও ফখমু সল্লি এন্ডা সুরা যাই যাই কুম্বাই দি মানুষ এবলাশিয়া নয় সনসিনন তারা ফির আর খাইতাইনি তুষাসিনী বিরইন চাউলর ক্ষীর মানুষ এবলাশিয়া নাই সমসিনর তারাফি আর খাইতাইনি তুষাসিনী বিরইন চাউলর ক্ষীর মানুষ এবলাশিয়া নাই সমসিনর তারাফি আর খাইতাইনি তুষাসিনী বিরইন চাউলর ক্ষীর بندیا بندیا روشیدی روشیدی پخو سنی انڈا سورج کمب دی او پخبو سنی انڈا سورا جی تہم دی پخبو سنی انڈا سورج جیتے کمبلی ভণ্ড ফিরর ভণ্ডামি আমরা বুঝি লাইছি ভণ্ড ফিরর ভণ্ডামি আমরা বুঝি লাইছি ফাহমু সল্লি এন্ডা সুরা যাইতে কুম্বাই দি ও ফাহমু সল্লি এন্ডা সুরা যাইতে কুম্বাই দি ও ফাহমু সল্লি এন্ডা সুরা যাইতে কুম্বাই দি